পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহ আসসালাত আসসালাম আলা মাল্লা নাবিয়ে বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আদর্শ পরিবারের ওপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে পরস্পরে ভাতৃত্বভাব ভালোবাসা দয়া ময়া একটা পরিবারে একজন আর একজনকে ভালোবাসবে প্রতিবেশী যারা আছে আত্মীয় স্বজন তাদের সাথে সদাচরণ দেখাবে তাদের প্রতি দয়া মহব্বত রাখবে যারা অসহায় মানুষ তাদের সহযোগিতা করবে এর বিনিময় হবে জান্নাত যেই জান্নাত পাবে মুজাহেদ যে জান্নাত পাবে রাতে তাহাজুদ পড়া ব্যক্তি যে জান্নাত পাবে দিনে শ্যাম পালন করা ব্যক্তি সেই জান্নাত পেয়ে যাবে ওই ব্যক্তি যে ব্যক্তি পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে আর নিন্দা করে না অপমান করে না আবু হরাইরা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই লায়াজলে মহু অলায়াজলে মহু না তার প্রতি অত্যাচার করতে পারে না তাকে তুচ্ছ ভাবতে পারে কখনো একজন আর একজনের প্রতি অন্যায় করতে পারে না অত্যাচার করতে পারে না যদি করে তাহলে বুঝতে হবে যে সে নিজেকে ভুলে গেছে সে মুসলিম কি অমুসলিম এ কারণেই তার পক্ষে সম্ভব হচ্ছে একজন আর একজনকে তুচ্ছ করতে পারে না নিন্দা করতে পারে না না সামনে নিন্দা করতে পারে না পশ্চাতে নিন্দা করতে পারে নিন্দার পরিণতি খুব কঠিন সেটা ভিন্ন কথা নিন্দার পরিণতি খুবই কঠিন আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি একজন আর একজনের নিন্দা করবে কিয়ামতের মাঠে তার দুটি জিবা হবে জাহান নামের আগুনের দুটি জিবা হবে মান কানা জাল বোঝাইনে কানা লাহু ইয়মাল কেমা লেসানানে মিন্নারি যে ব্যক্তি মানুষের নিন্দা করে কেয়ামতের মাঠে জাহান নামের আগুনের দুইটি তার জীবা হবে এটা একটা কত বড় অপমানজনক ব্যাপার তাহলে একজন মুসলিম আর একজন মুসলিমের বিরুদ্ধে বলতে পারে নিন্দা করতে পারে এটা তো একটা অবাস্তব ব্যাপার যেটা আমাদের ঘরে ঘরে হচ্ছে যেখানে সেখানে হচ্ছে আয়েসা রাজি আল্লাহ তালা আনহা একদা আল্লাহ রাসুলের আরেকজন স্ত্রী সাফিবনে হুইবনে আখতাবের একটু নিন্দা করেছিলেন মানে তিনি সাইজে খাটো এই কথাটা বলেছিলেন তিনি বলেছিলেন যে সাফিয়া হচ্ছে সাইজে খাটো আল্লাহ রসুল বললেন আয়েসা লাকাদ কুলতে কেলেমাতান লাও জাত বেমাইল বাহারে লা মাঝে জাত তুমি এমন একটা কথা বলেছ আয়েসা এই কথা যদি সাগরের পানিতে মিশিয়ে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে আল্লাহ সামাদ আয়েশা তাকে নিন্দা করব তীব্র এ খেয়ালেও বলেননি আয়েশার জি আল্লাহ তালা আনহার তার উপরে এরকম কোনো বিদ্বেষও নেই একটা পরিস্থিতিতে তিনি বলেছিলেন কথাটা আল্লাহ রসুল এইভাবে বললেন আমরা ভাবতে পেরেছি আমরা আর একজনকে তুচ্ছ করতে পারি আর একজনের অগোচরে তার নিন্দা করতে পারি এটা কি আমাদের সাজবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মাকানা লাব্দ ফি হাজাতে আখিহে কান আল্লাহ তালাফি হাজাতেহি যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আর মানুষের সহযোগিতাই থাকবে আল্লাহ তালা তার সহযোগিতাই থাকবেন এই বাক্যগুলি আমরা সমাজের কাছে কি দিয়ে বুঝাবো একজন মানুষ যতক্ষণ পর্যন্ত আর একজনের কল্যাণ কামনা করবে আল্লাহ তালা তার কল্যাণ কামনা করবেন এটা তো আমরা বাস্তব দেখতে পাই না আমরা বুঝতেও পারি না এরপরে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে মান্নাফাসা আন মুমিনিন কোরবাতান মিন কোরাবিদ কেউ যদি কোনো মুসলমানের উপর থেকে কোনো কষ্ট কোনো সমস্যা কোনো ব্যথা বেদনাকে দূর করে তাহলে আল্লাহ কেয়ামতের মাঠে আপনার যেসব সমস্যা হবে অনেক সমস্যা হবে জাহান নামে যাওয়ার সিদ্ধান্ত হয়ে যেতে পারে তা আল্লাহ তালা ওই কেয়ামতের মাঠের সংকট অবস্থা থেকে আপনাকে পার করে দিবেন আমরা এই বাক্য কত গুরুত্ব বহন করে তা কি আমরা বুঝতে পারছি আল্লাহর নবী বলছেন একজন মানুষ যদি দুনিয়াতে আর একজনের সুবিধা করে তার যদি সমস্যাকে দূর করে তার যদি সহযোগিতা কামনা করে তাহলে আল্লাহ তালা বিচারের মাঠে ওর যত সমস্যা আছে সব সমস্যাকে দূর করে দিবেন অন্য এক বর্ণনে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন একজন মানুষ যদি আর মানুষের কল্যাণ কামনা করে একজন মানুষ যদি আর মানুষের সার্বিক সুবিধার চিন্তা ভাবনা করে চেষ্টা করে সুবিধার তাহলে আল্লাহ তালা ওই লোকটার ইহকালে যত সমস্যা আছে সব দূরে করে দিবেন এবং পরকালে যত বিপদ আসবে সমস্যা আসবে সবকে দূরে করে দেবেন তার কোনো সমস্যা থাকবে না তার কোনো বিপদ থাকবে না আল্লাহ তালা সর্বধরনের বিপদ থেকে তাকে মুক্ত করে দিবেন আল্লাহ সমাদ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এ হাদিসে এসেছে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ্দিনীল আখেরা যদি কোনো মানুষের দোষ কেউ গোপন রাখে মানুষ মাত্র দোষ হতেই পারে মানুষ তো আর ফেরস্তা নয় তার কোনো পাপ তার কোনো অন্যায় তার কোনো অবিচার তার কোনো রাহাজানি কিছু হয়ে যেতেই পারে সাহাবির যুগও হয়েছে তো আরেকজন মানুষ যদি জানতে পেরে সেটা প্রকাশ না করে গোপনে রাখে তাহলে আল্লাহ আল্লাহতালা যে ব্যক্তি গোপনে রেখেছে কথাটাকে তার সমস্ত পাপকে কেয়ামতের মাঠে গোপন করে দিবেন আল্লাহ অন্য বর্ণনায় রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেন কেউ যদি কাউকে অপমান করে মাইয়াত তবেও কেউ যদি কোনো মানুষের পিছে পড়ে তাকে অপমান করার চেষ্টা করে তো ইয়াত্তাবে আল্লাহ তালা আল্লাহ তালা তাকে অপমান করার জন্য লেগে যাবেন আর আল্লাহ তালা যাকে অপমান করতে চাইবেন তাকে তার বাড়িতে অপমান করে দিবেন কেউ ঠেকাতে পারবে না কোনো পথ থাকবে না ঠেকানোর কোনো ঘাট থাকবে না ঠেকানোর সম্মানিত দর্শক মন্ডলী একেবারে ও নিরুপায় হয়ে যাবে নিরুত্তর হয়ে যাবে এই জন্য খুবই সতর্ক সাবধান থাকা উচিত মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মানুষের ক্ষতির চেষ্টা করতে হবে না মানুষের যদি ক্ষতির চেষ্টা করি কল্যাণের চেষ্টা না করি তাহলে আল্লাহ আমার ক্ষতির জন্য চেষ্টা করবেন আল্লাহ যদি আমার ক্ষতির চেষ্টা করেন তাহলে কি আমাদের কারো রক্ষা আছে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম একবার বলছেন যে কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করে কোনো মানুষ যদি কোনো মানুষকে অপমান করার চেষ্টা করে তাহলে আল্লাহ তালা তার ক্ষতি করবেন তাকে অপমান করবেন ওয়ালাউকানা ফি জৌ ফেরাহালেহি সে তার সরির পেটের মধ্যে হলেও সম্মানিত দর্শক মন্ডলী একজন মানুষ যদি তার সরির পেটের আরোহীর পেটের মধ্যে ঢুকে থাকে আর আল্লাহ যদি তার বিরুদ্ধে যান তাহলে সে রক্ষা পাবে না আল্লাহর ধরা বড় কঠিন মানুষ বুঝে না আল্লাহর শাস্তি বড় কঠিন মানুষ বুঝতে চায় না আল্লাহর ধরা বড় জটিল মানুষ বুঝতে চায় না আবু হরাইন আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম লায়াক জুলহু ওয়ালাইজলিমহু ওয়ালাইহু একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই অবশ্যই সে তার প্রতি অত্যাচার করতে পারে না তাকে অপমান করতে পারে না তাকে তুচ্ছ করতে পারে না তাকে সামাজিকভাবে হেউ প্রতিপূর্ণ করার যে কোনো পথ পন্থা অবলম্বন করতে পারে না এগুলো একেবারেই হারাম একেবারেই নিষেধ সম্পূর্ণরূপে নিষেধ এই পর্যন্ত আল্লাহ রসুল বলার পরে বলছেন দেখো আত্মা কোয়াহা না আত্মাকুয়াহা হুনা অত্তাকুয়াহা হুনা ওয়াশুরে বেয়াদিহিলা সাদরিহি এই কথা বলছেন আর হাত দিয়ে বারবার বুকের দিকে ইঙ্গিত করছেন পরহেজ পরহেজগারিতা এখানে পরহেজগারিতা এখানে পরহেজগারিতা এখানে একজন মানুষ ভালো কি মন্দ এটা তার অন্তর প্রমাণ দেবে তার অন্তর বলে যে এ ব্যক্তি ভালো তার অন্তর বলে যে এ ব্যক্তি মন্দ তার অন্তরের এই ফলাফলটাই সমাজ ভোগ করে প্রত্যেক মানুষ যে পাপ করে সে কি জানে না যে আমি পাপ করেছি প্রত্যেক মানুষ যে গোপনে অন্যায় করে সেটা কি জানে না একজন সাহাবি বলছেন আল্লাহ রসুল মাল ইসমোয়াল বীর্য পাপ কি আর নেকি কি পাপ কি আর নেকি কি আল্লাহ রসুল বলছেন যে পাপ যেটা তোমার অন্তরে ধাক্কা দেয় খটকা দেয় তোমার অন্তর বলছে যে এটা ঠিক নয় এটা অন্যায় হচ্ছে সেটাই হলো পাপ অন্যায় কি যেটা করে তুমি শান্তি পাও যেটা তো তুমি তৃপ্তি পাও সেটাই নেকি মানুষ নেকির কাজ করে শান্তি তৃপ্তি পায় আর পাপের কাজ করে মানুষ শান্তি তৃপ্তি পায় না সব সময় একটা দুশ্চিন্তা তার ভিতরে লেগে থাকে অপমান বোধ তার ভিতরে লেগে থাকে এবং তার ভিতরে একটা আশঙ্কা বোধ বিরাজ করে যে কখন কে কি বলে কখন এর ঘটনা কি ঘটে এটা পাপীদের হয় এটা পাপের পরিণতি এটা পাপের পরিণাম আর অন্তর যদি মানুষের পরিষ্কার না হয় তাহলে ও সংশোধন হয়নি ও ঠিক নয় এই জন্য তো রসুল সাল্লাহ আলহ্লাম বলেন শোনো মনে রেখো অইন্না ফিল জাসাদে মুসগা মানুষের শরীরে একটা অংশ রয়েছে এজা সালোহাত সালাহল জাসদ কুল্লহু সম্মানিত দর্শক মন্ডলী আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন বিরতির পরে আমরা এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানবতার পথ প্রদর্শক আল কোরআনুল করিম কি ওসিয়ত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি আল্লামাহুল বায়ান অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন করিম تلك آيات الكتاب وقرآن مبين এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের ওসিয়ত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 শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আমার যেমন তারাই মেনে নিয়েছিলেন কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় বনি ইসরাইল তারা আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছিল আল্লাহর ব্যাপারে তাদের আইডিয়াটা ঠিক ছিল না আল্লাহর ফয়সালা এটাই হচ্ছে কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যে অপেক্ষা করে বসে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দান করুক আমরা আল্লাহর নিকটে আরও কামনা করি যে আল্লাহ তুমি এই বিশ্বের পৃষ্টিভীর দর্শকদেরকে আমাদের এই বিবরণগুলি সুন্দরভাবে বুঝে মানার তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহর নবী বলেন শোনো মানুষের শরীরে একটা অংশ রয়েছে এদা সালোহাত সালোহল জাসদ কুল্লহু ওয়েদা ফাসাদাত ফাসাদ আল জাসদ কুল্লহু আলা ওয়াহিয়াল কালব মনে রেখো যতক্ষণ পর্যন্ত মানুষের এই অংশটুকু ঠিক থাকবে মানুষ সম্পূর্ণরূপী ঠিক থাকবে যেদিন মানুষের অন্তর নষ্ট হয়ে যাবে সেই দিন মানুষের সব কিছু নষ্ট হয়ে যাবে মনে রেখো সেটাই হচ্ছে অন্তর যার অন্তর খারাপ তার সবই খারাপ যার অন্তর ভালো তার সবই ভালো ভালো অন্তর হলে আর একজনের সহযোগিতা করা যায় অন্তরে খারাপ কিছু থাকলে মানুষ আর একজনের পিছনে পড়ে তার অন্তরে কুটিলতা থাকে তার অন্তর দোষে পরিপূর্ণ থাকে তখন সে আর একজনের পিছে লেগে যায় তখন সে আর একজনের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় অন্তরি মানুষকে ধ্বংসের পথে টেনে নিয়ে যায় এই জন্য তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মানুষের টাকা পয়সা লক্ষণীয় নয় মানুষের লক্ষণীয় হচ্ছে অন্তর মানুষের লক্ষণীয় হচ্ছে কর্ম আল্লাহ তালা মানুষের আমলকে দেখেন আল্লাহ তালা মানুষের কর্মকে দেখেন মানুষের অন্তর পরিষ্কার হলেই সে মানুষের কাছে ভালো হবে সমাজের কাছে ভালো হবে আল্লাহর কাছে প্রিয় হবে মানুষের অন্তর যদি ত্রুটিযুক্ত হয় তাহলে সে আল্লাহর কাছে অপ্রিয় হবে সমাজের কাছে অপ্রিয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জন্য আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তালা শুধু মানুষের অন্তর দেখেন কুরবানির ব্যাপারে এই কারণে আল্লাহ তালা বলছেন মানুষের কুরবানির গোস্ত মানুষের কুরবানির পশু প্রাণী আল্লাহর কাছে যায় না মানুষের যায় অন্তরটা পরহেজ গাড়িটা তাকুয়া মানুষের অন্তর যদি পরিষ্কার হয় তাহলে নেকি পাবে যদি অন্তর পরিষ্কার না হয় তাহলে নেকি পাবে না আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা হাত্তা ইহুব বলে হে মা ইহুব বলে একজন মানুষ অতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য ভালো না বাসে সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ হাদিস সমাজকে বুঝাতে কতটুকু সক্ষম একটু বাস্তব বলি এ হাদিসের বাস্তব কি যে আল্লাহর নবী বললেন মানুষ নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য ভালো না বাসে তাহলে সে মুমিন হতে পারে না এটার আমরা বাস্তব কি বুঝবো আচ্ছা কোন ব্যক্তি আমার বদনাম করুক এটা কি আমি চাই আপনারা কি বলেন দর্শক মন্ডলী এটা কি আমি চাই না এটা তো চাই না তা আমি যদি না চাই যে আমার কেউ নিন্দে করুক তা আমি আর একজনের নিন্দা করে কি করে বলেন তো দেখি আচ্ছা আপনি কি চান যে অন্য মানুষ আপনাকে গালি দেখ এটা তো আপনি চান না তা আপনি আর একজনকে গালি দিচ্ছেন কি করে আপনি কি চান যে জোর করে আপনার চাকরিটা আর একজন নিয়ে নেক আপনি ভালো রেজাল্ট করেছেন আপনাকে ঠগে কেউ নিয়ে এটা কি আপনি চান আপনি তো চান না তো আপনি কি করে আর একজনকে ঠগে সেই চাকরিটা নেওয়ার চেষ্টা করছেন আল্লাহ সমাদ এক একটি হাদিস জাতির জন্য যথেষ্ট ছিল সারা বিশ্বের মুসলমান যদি এই একটি হাদিস পালন করত তাহলে সমাজে কোনো প্রকার সমস্যা কোনো প্রকার দ্বন্দ্ব কোনো প্রকার ব্যথা বেদনা কিছুই থাকতো না সব মুছে যেত আমি যখন একটা কাজ করব। সেটা যদি আর একজনের সুবিধার হয় তাহলে তো আমি সেটা করব না ভোগ করব না সেটা তাকেই দিতে হবে তাহলে কেন সমাজে দ্বন্দ্ব আসবে এটা হতে পারে না একটি হাদিস পৃথিবীর জন্য জাতির জন্য যথেষ্ট আমরা এটাকে এভাবে বুঝাতে পারি সর্বনিম্নে যে আমরা মানুষকে টাকা দেওয়ার সময়তে ছিঁড়ে টাকা দিনে শেষ পর্যন্ত তো ভালো টাকা দিতেই হয় শুনুন আজ থেকে আমরা দর্শক মন্ডলীর নিকটে অনুরোধ রাখব মানুষকে আপনি আগে ভালো টাকা দেন তাহলে আল্লাহর ভালোবাসা পাবেন টাকা ভালোটা তো পরে দিতেই হবে কাজেই ভালো টাকা আগে দেন ছিঁড়াটা পরে দেন যদি কোনো অচল অকেজ টাকা চলে আসে তাহলে আপনার কাছেই সেটা বাতিল বলে গণ্য হোক আরেকজনের কাছে হোক এই ফাঁকি দেওয়ার চেষ্টা করিয়েন না আর অকেজো টাকা যদি আরেকজন ফাঁকি দিয়ে চালিয়ে দেয় তাহলে সেটা হলো আপনার প্রতারণা সেটা কে আমাদের মাঠে বুঝাতে হবে জাল টাকা যদি আরেকজনকে চালিয়ে দেয় জেনে শুনে তাহলে সে বিচারের কাঠগড়াতে তাকে এই টাকা বুঝিয়ে দিতে হবে এমনিতেই আপনি ছিঁড়ে টাকা আগে দিবেন না আপনি ভালোটা আগে দিবেন তাহলে বোঝা যাবে যে আপনি নিজের জন্য যেটা ভালোবাসেন অপরের জন্য সেটাই ভালোবাসেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা মনে করব যে দাঁত পরিষ্কারের জন্য দুইটা মেশক নিয়ে এসেছেন তো আগে দুইটা মেশক আমার সামনে হাতে এভাবে তুলে ধরতে হবে আমি যেটা নিব এরপরে যেটা থেকে যাবে সেটা আপনি নেবেন আমি একটা নিব থেকে যাব একটা সেটা আপনি নেবেন এটা হচ্ছে নিজের জন্য যেটা ভালোবাসা অপরের জন্য সেটাই ভালোবাসা সম্মানিত দর্শক মন্ডলী আমরা অনেক সময়ে অনেক প্রতিষ্ঠানে অনেক ছেলেরা ওই আপনার বিভিন্ন জায়গাতে গিয়ে তারা থাকে লেখাপড়া করে তারা নিজের জায়গাটা হিসাব করে যে কোন জায়গায় নিব আমাদের জন্য উচিত হবে যে এই রুমে পাঁচটা ছেলে আমরা এসেছি আমি বলবো যে তোমরা চারটে গ্রহণ করো চারটে স্থান এরপরে পঞ্চম নাঙ্গামের জায়গাটা যেটা থাকবে সেটা আমি নিব এটা পারবো না এটাই করতে হবে যতদিন পর্যন্ত এটা না করছি ততদিন পর্যন্ত আমরা রাসুলের এই হাদিসকে বাস্তবায়ন করছি না আমরা রাসুলের এই হাদিসকে বাস্তবায়ন করার চেষ্টা করছি না আমরা খাঁটি মুমিন মুসলমান হতে পারবো না এটা ভুল সিদ্ধান্ত এই পথে ফিরে আসতে হবে কোন পথ নেই এক হাদিসি জাতির জন্য যথেষ্ট যদি জাতি মানে যদি জাতি পালন করতে চায় আনাস রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন লায়াদুল জান্নাতা ওয়াল্লাহে লায়ু মেনো ওয়াল্লাহে লায়ু মেনো ওয়াল্লাহে লায়ু মেনো আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নয় কিলা মানিয়া রসুল আল্লাহ বলা হলো কোন ব্যক্তি আল্লাহর নবী কে মোমেন নয় কার কথা আপনি বলছেন যে সে মোমেন নয় আমরা তো অবাক হয়ে গেলাম আপনি বারবার কসম করে বলছেন যে সে ব্যক্তি মোমেন নয় সে ব্যক্তি মোমেন নয় তো কোন ব্যক্তি সেটা বলেন তাহলে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তি মোমেন নয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন শুনুন যে ব্যক্তির প্রতিবেশী তার কথা থেকে মুখ থেকে হাত থেকে নিরাপদে নয় সে ব্যক্তি মোমেন নয় প্রতিবেশীকে কষ্ট দিয়ে জান্নাত লাভ করা যায় না প্রতিবেশীকে কষ্ট দিয়ে হজ করে সুবিধা ভোগ করা যায় না আল্লাহর নবী বলছেন ওয়াল্লাহে আল্লাহর কসম ওয়াল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নয় যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় বোখারি মুসলিম আবু হরাহ বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ওই ব্যক্তির উত্তরে আল্লাহ রসুলকে বলা হলো যে অমুক মহিলা তুজকারো মিন কাসরাতি সাদাকাতে ও সলাতে ও সেমে অমুক ব্যক্তি খুব বেশি বেশি সলাত আদায় করে অমুক মহিলা খুব বেশি বেশি দান খায়রাত করে অমুক মহিলা খুব বেশি বেশি শ্যাম পালন করে গায়রা আন্নাহা তুজি চিরানাহা কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহর নবী বললেন হে ভিন্নার সে জাহান নামে যাবে আল্লাহ হাদিস সহি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তোমরা যে নারীর ব্যাপারে বলছো যে ওই নারী প্রতিবেশীকে কষ্ট দেয় তাহলে এ নারীর পরিণাম হলো জাহান্নাম একেবারে খোলি আল্লাহ নবী বললেন যে ও জাহান্নামে যাবে প্রতিবেশীকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যায় না অথচ হাদিসে এসেছে সে নারী খুব বেশি বেশি সলাত আদায় করে খুব বেশি বেশি সিয়াম পালন করে খুব বেশি বেশি দান খায়রাত করে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় সম্মানিত দর্শক মন্ডলী বিশেষ করে আমার মুসলিম বোনদেরকে বলবো যে অপরজনকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যাবে না খোলাখলি বিবরণ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন বিচারের কাঠগড়াতে প্রথম যেটা বিবাদ সামনে হবে আল্লাহর কাছে সেটা হলো একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর দ্বন্দ্ব তর্ক এটা নিয়ে প্রথমে বিচার হবে এটা নিয়ে বিচার হয়ে যদি একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর কাছে হেরে যায় পরিণাম হবে জাহান্নাম তাই রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে যে ব্যক্তি পরকালের উপরে বিশ্বাস রাখে সেই ব্যক্তির জন্য এটা আদৌ উচিত নয় যে প্রতিবেশীকে কষ্ট দিবে প্রতিবেশীকে কষ্ট দিয়ে একজন মমিন মমিন হতে পারে না প্রতিবেশীকে কষ্ট দিয়ে একজন মমিন জান্নাত লাভ করতে পারে না প্রতিবেশীকে কষ্ট দিয়ে একজন মমিনের একজন ব্যক্তির পরিণতি হবে জাহান্নাম এটাই একেবারে চূড়ান্ত আমরা প্রতিবেশীর ব্যাপারে খুবই সতর্ক সাবধান থাকব।